বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহ পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহকে স্মরণ করা বা ইসলামী পদ্ধতিতে জিকির করা শীর্ষক অনুষ্ঠান দেখার জন্য ইসলামী ইবাদতে জিকিরের গুরুত্ব অত্যধিক জিকিরের মাধ্যমে মানুষের মন যেমন প্রশান্তি লাভ করে তেমনিভাবে মন ও দেহের ভিতরে এর প্রভাব অনেক সুদূর প্রসারী আজকের এই বিষয়ে আলোচনা রাখার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হব আমার ডানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শেখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী দিন গবেষক শেখ মুজাফর বিন মোহসেন সালামু আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি মোহাম্মদ লুকমান হোসেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে যে বিষয়বস্তু বলেছি সেগুলো পর্যায়ক্রমিক আপনাদের সামনে আলোচনার মাধ্যমে উপস্থাপন করব আমরা প্রথমেই এই বিষয়ে জিকির এই জিকিরের অর্থটা কি জিকির বলতে আমরা কি বুঝি এবং ইসলামী শরীয়তে এই জিকিরের গুরুত্বটা কীরূপ এ ব্যাপারে কিছু আলোকপাত করার জন্য সর্বপ্রথম আমরা শেখ আজমান ইউসুফের কাছে যাব তাকে অনুরোধ করব এ বিষয়ে আমাদের জন্য কিছু বলার জন্য ইসলামে জিকির একটি গুরুত্বপূর্ণ বিষয় জিকির এমন একটি কাজ যার মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় যার বিনিময়ে জান্নাত লাভ করা যায় জিকির এমন একটি কাজ যাতে আল্লাহ তালার শান্তি অবতীর্ণ হয় জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা শরীয়তের পরিভাষায় কিছু কিছু জিকির নির্ধারিত সময়ে রয়েছে আর এমনিতেই সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করাকেই মূলত জিকির বলা হয় শব্দটি এক বচন বহু বচনে আধকার সাহবান রাজিয়াল্লাহ তালাহ বলছেন যে আমরা যদি জানতাম কোনটি সম্পদ সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না তাহলে আমরা সেটি সঞ্চয় করে রাখতাম সম্পদ হিসেবে সবচেয়ে উত্তম সম্পদের বিষয়টি আমরা জানতে পারলে আমরা সেটা সংগ্রহ করতাম তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে আফজালহু সবচেয়ে উত্তম সম্পদ যা মানুষ সংগ্রহ করতে চায় সেটা হচ্ছে লেসানুন জাকের ওই জিবা যে জিবা আল্লাহকে স্মরণ করে যে জিবা আল্লাহকে স্মরণ করে সেই জিবাই হচ্ছে সবচেয়ে উত্তম সম্পদ অবশ্য তারপরে তিনি আরও দুটি কথা বলেছেন তার দ্বিতীয় কথাটি হচ্ছে কালবন শাকের ওটাই সবচেয়ে উত্তম সম্পদ যে অন্তর অল্পতেই তুষ্ট হয় তারপরে তিনি বলেছেন ওয়ালমার আতুসলেহা আল্লাতিত্তুইনো জাওজাহা ওই নারীও উত্তম সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আমরা অত্র হাদিসে বুঝতে পারছিলাম যে যে জিহবা আল্লাহকে ডাকতে পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে সেই জিহবাই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ শেখ আমরা এই বিষয়ে আবার আপনার কাছে ফিরে আসব শেখ মুজাফরের দৃষ্টি আকর্ষণ করব যে এই জিকির এই মানব জীবনে এর গুরুত্বটা কতটুকু কত গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়টাকে দেখব আল্লাহ রব্বুল আলমিন বলেন উৎকুরুল্লাহ দিকরণ কাসির তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি বেশি আর মুসলিম জীবনটা যেহেতু পুরোটাই এবাদতের সাথে সংশ্লিষ্ট সেই জন্য দেখা যায় যে আমরা যাই করি সেখানেই জিকির রয়েছে আমরা বেশি বেশি জিকির করতে হবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ করতে হবে যেমন আমরা শ্রেষ্ঠ এবাদত বলি সালাত সালাতে কিন্তু একটা জিকির আচ্ছা আল্লাহ রব আলমিন বলছেন যে আকিম সালাত আলী জিক্রি আমার স্মরণার্থে সালাত আদায় করো তোমরা যখন সালাদ শেষ করবে তখন জিকির করো সেটা হলো দাঁড়িয়ে করো বা বসে করো বা শুয়ে করো আমরা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক রসুল্লাহ সাল্লাম প্রত্যেকটা অবস্থা আলা করলে নিহি আলা করলে আহিয়ানিহি আল্লাহ রব্বুল আলমিনের তিনি স্মরণ করতেন সর্ব অবস্থায় যে অবস্থায় থাকতেন তখন স্মরণ করতেন এটা প্রমাণিত তার প্রমাণও আছে আমরা দেখছিলাম যে ঘুম থেকে যখন উঠি এটা শুরু জীবনে মানে আমি যখন হ্যাঁ, শুরু তখনও আমরা বলি কি আলহামদুলিল্লাহ এটা জিকির যখন আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছি তখনও বলছি কি যখন বের হলাম তখন বললাম যে গোফরান আঁকা বর্ণনা সহি আমরা আপনার কথা থেকে যে বিষয়টা করতে পারছি যে মানে মানব জীবনে পুরো জীবনের মানে জিগিরের গুরুত্বটা অপরিসীম আমরা শেখ মাদানিকে অনুরোধ করব যে এই গুরুত্বের বিষয়টা আমাদের সহজ করে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব এবং শেখ মুজাফর বিন মহসিন সাহেবের কাছ থেকে জিকির সম্পর্কে কিছু কথা জানতে পারলাম এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে জিকির মানে হলো স্মরণ করা স্মরণ করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে সবসময় স্মরণ করতেন জিকির শব্দের আর অর্থ হতে পারে দোয়া দরুদ পড়া জিকির শব্দের আর অর্থ হতে পারে যে সালাত আদায় করা জিকির শব্দের আর অর্থ হতে পারে কোরআন তেলাওয়াত করা আফজালু জিক্রি লা ইলাহ ইল্লাল্লাহ উত্তম জিকির হলো লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাপাক বলছেন ইদা নদী আলি সলাতি মি ইয়াউমিল জুমাতি ফাস আউ ইলা জিক্রিল্লাহ কদারুল বাই যখন জুমার দিনে আজান দেওয়া হয় তখন আল্লাহর জিকিরে চলে আস আল্লাহর জিকিরের দিকে ওখানে সালাদকে জিকির বলা হয় কোরআন তেলাওয়াতকেও আল্লাহ পাক জিকির জিকির বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হ্যাঁ, কোরআন শরীফটা জিকির নাযিল করেছি এবং জিকিরের হেফাজতের জিম্মাদারি আমি নিয়েছি এখন তাহলে জিকির মানে আমরা বুঝলাম যে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ রাব্বুল আলমিনের এবং তার রাসুলের দেওয়া পদ্ধতি অনুযায়ী সকাল সন্ধ্যায় উঠতে বসতে যে সমস্ত জায়গায় নির্ধারিত যে দোয়াদরুদগুলি আছে সেগুলি পড়া আল্লাহ এবং তার রাসুল কর্তৃক নির্ধারিত দোয়াদরুদ পড়া এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করা এটা হলো জিকির জিকিরের গুরুত্বকে আমরা এভাবে বলতে পারি যে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলছেন যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন লা ইয়াকদ এদ করুন আল্লাহ ইল্লা নাজালাত আলাইহমুসাকিনা ও গাশিয়ত হুম রাহমা ও হাফত হুমুল মালায়কা আল্লাহর নবী বলছেন কোনো এক জায়গায় মানুষ বসে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে তাসবি তাহালিল করে ধিকরাজকার করে তাহলে ওই জায়গার উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ওই জায়গাটাকে ফেরেস্তা ঘেরে নেই ওই জায়গাটাকে আল্লাহর দয়া দিয়ে রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় আল্লাহ জিকিরের এরূপ গুরুত্ব সে তো একটা বড় ফল পাবে পাবেই যেই জায়গাটাতে আল্লাহ তালাকে স্মরণ করা হয় সেই জায়গাটার উপরেই আল্লাহ তালার নিরাপত্তা অবতীর্ণ হয় এবং আল্লাহর দয়া দিয়ে সেই জায়গাটাকে ঘিরে দেওয়া হয় এমনকি আল্লাহ তালা তার আশেপাশে যে সম্মানিত ফেরেস্তাগণ আছেন তাদের সামনে বলেন বলতে থাকেন দেখো আমার বান্দা দেখো আমার বান্দাকে কিভাবে তারা জিকির ধন্যবাদ শেখ আমাদের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 যাবে কি না হতে পারে কি না আসলে জিকিরের বিষয়টি মূলত চুপে চুপেই যদি চো দেখা যাচ্ছে যে অনেকেই দলমত নির্বিশেষে এক একটা গ্রুপ এক এক ধরনের জিকির করাকেই মনে করছে যেটা আল্লাহ তালার জিকির এবং কেউ বলছে যে এইটাই জিকির আবার অন্য বলছে যে না ওইটা না এইভাবে এটা জিকির আসলেই তা নয় চো দু একটা জায়গাতে আল্লাহর নবী আল্লাহ তালাকে জোরে স্মরণ করেছেন সশব্দে স্মরণ করেছেন এ কথা ঠিক কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহকে ডাকার বিষয়টি মূলত চুপে চুপে আবু মোসা আসারি রাজি আল্লাহ তালানহ বলছেন যে আমরা একদা এক সফরে আল্লাহর রসুলের সাথে ছিলাম তা আমরা সশব্দে জোরে জোরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলাম তা আল্লাহ রসুল আমাদেরকে বললেন যে ইরব আলান ফোসেকুম এই তোমরা নীরবে ধীরে জিকির করো ইন্নকুম লাতাদুন আসামওয়ালা গায়েব তোমরা যাকে ডাকছ ও বধির নয় তোমরা যাকে ডাকছ ও অন্ধ নয় ইন্নকুম তাদৌনা সামিয়াম বাসিরা তোমরা যাকে ডাকছ সর্বশ্রোতা তোমরা যাকে ডাকছ সর্ব দ্রষ্টা এখানে আল্লাহর নবী আমাদেরকে জোর করেই বললেন যে তোমরা সাল্লাহ আলি সাল্লাম যে চুপে চুপে জিকির করো অপরদিকে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো অতীব সংগোপনে আল্লাহ তালা আদেশ করছেন যে নীরবে সংগোপনে নীরবে আমরা অবশ্য দুই একটা জায়গা বলতে পারি যেমন আল্লাহ রসুল এটা ওইভাবে নির্দেশ হয়তো আসবে ওই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আবার আসব জি জি তো শেখ মুজাফর বিন মোহসিন যে ওই এর গুরুত্বটা সম্পর্কে আপনি বলতেছিলেন যে জিকিরের যে গুরুত্ব মানব জীবনে জি জি এখানে একটা বিষয় শেখ আমানুল্লাহ বলছিলেন যে জিকিরটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখছি সালাত একটা জিকির তারপরে পবিত্র কোরআন একটা জিকির জি জি জি জি এটা এমনি আল্লাহকে সময়ে ডাকা তাসবি তাহলিল এমনকি ওই ইন্নানাহুন আজদালনা যিকরা এই দিকির বলতে এটা হাদিসও বলা যায় আবার পবিত্র কোরআনও হাদিস দুইটাই কোরআন এবং হাদিসও এর মধ্যে অর্থ আর এক জায়গাতে হাদিসকেও বলা যায় স্পষ্ট প্রথম জিকির অর্থ আপনার প্রতি আমি জিকির নাজিল করেছি এই উদ্দেশ্য যে তাদের প্রতি যে জিকির নাজিল হয়েছে তা ব্যাখ্যা করে দিবেন জিকির ভেদে বিভিন্ন জায়গায় কিন্তু আর গুরুত্ব আছে মানে হাদিস এবং কোরআন দুইটাই যেহেতু ওহি সেই অর্থে সেই অর্থে এজন্য জিকির বলতে দুইটাই ওহি আমরা মুরাদ নিতে পারি ওহি মুরাদ নিতে পারি এখানে একটা বিষয় যে এক এক জায়গায় জিকির করলে এক এক রকম ওর অবস্থা ফজিলত এক এক রকমের দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়তল কুরসি পড়বে আয়তল কুরসি হলো শ্রেষ্ঠ একটা জিকির অন্যতম একটা জিকির তার মধ্যে মানে বুড়োটা জিকির রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তাকে জান্নাতে প্রবেশ করাতে কিছুতেই বাধা দিতে পারে না মৃত্যু ব্যতীত মানে জান্নাতে জান্নাতে এখানে একটা ফজিলত আবার বোঝানো হচ্ছে যে ব্যক্তি বাজারে ঢুকবে এই জায়গায় একটা জিকির রয়েছে তিরমিজিতে হাদিস রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বাজারে ঢোকার মুহূর্তে এই দোয়াটি পড়বে তার দশ লক্ষ পাপ ক্ষমা হয়ে যাবে দশ লক্ষ তার নেকি হবে দশ লক্ষ তার মর্যাদা বৃদ্ধি পাবে এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে নতুন হাসান পর্যায়ের অবশ্য বলা যাবে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় হলো যে রাসুল সাল্লাম এত বড় ফজিলত বললেন কেন এখানে মানে দেখা যায় যে আমরা সবাই বাজারে যাই কিন্তু এই জিকিরটা ছুটিয়ে দিই আমরা বলি না বহু মানুষকে জিজ্ঞেস করা হয় যে আপনি তো বাজারে গেছেন দোয়াটা পড়েছেন কিনা বলেন ফজিলত তো আছে কিন্তু পড়া হয় না দেখা যায় যে মানুষ ব্যস্ততার মধ্যে থাকে ব্যস্ততার মধ্যে এই জন্য মূলত ফজিলতটা বর্ণ করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা হ্যাঁ। ফজিলত থাকা সত্ত্বেও বলি না আপনার কাছে আবার আমরা আসছি তা আচ্ছা। আমরা শেখ মাদানির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যেই কথাটা বলতে চাইছিলেন তার সাথে মুজাফর সাহেবের এই যে সকালে অবস্থা ভেদেও যে একই বিভিন্ন জিনিসকে জিকির বলা হচ্ছে আপনি ওই বিষয়টা যেভাবে শুরু করছিলেন তাই ধন্যবাদ আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আমরা যে জিকির বিভিন্ন অর্থে কোরআন হাদিসে এসেছে এবং কোথায় কোন অবস্থায় কিভাবে এসেছে তার পদ্ধতি এবং নিয়ম নীতি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে জিকিরের গুরুত্ব সম্পর্কে আমাদের আর একটু জিনিস জানা দরকার সেটা হলো এই আলা বিদিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব জি আল্লাপাক বলেন যে আল্লাহর জিকিরের মাধ্যমেই মানুষের দেল শান্ত হয় প্রশান্তি লাভ প্রশান্তি লাভ করে তাতমাইনুল কুলুব মানুষের কলবটা হলো রুহের অবস্থান স্থল রুহ ওখানে থাকে আর রুহটা হলো কলির রুহমিন আমরি রব্বি রুহটা হলো আমার রবের নির্দেশ তো রুহুটা হলো আল্লাহর নির্দেশ আর এই মানুষের শরীরটা হলো মাটিতে গড়া তো এই শরীর বাঁচায় রাখার জন্য মাটির খাদ্য দরকার আর রুহুটাকে বাঁচিয়ে রাখার জন্য তাজা রাখার জন্য আল্লাহর হুকুম পালন করা দরকার কারণ নিয়ার জুইলে আসলিহি মাটির দেহকে বাঁচিয়ে রাখার জন্য মাটির থেকে উৎপাদিত খাদ্য দরকার এটা এটার খোরাক আর রুহুটা যেহেতু আল্লাহর আদেশ রুহমিন হ্যাঁ, রাব্বি হ্যাঁ। তাহলে এই রুহুটাকে তাজা রাখার জন্য আল্লাহর আদেশ পালন করা জরুরি আর আল্লাহর আদর্শের ভিতরেই হলো উত্তম হলো জিকির যে জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে এই রুহুটাকে তাজা রাখা সম্ভব হয় এবং দেলটা শান্ত হয় যখন রুহুটা তাজা হয় তখন রুহু শান্ত হয় শান্ত হয়ে যায় আব্দুল রাজমিন ইউসুফ যে কথাটা বলছেন হাদিস দিয়ে যে সেখানে প্রশান্তি নাজিল করা হয় সাকিনা যে কথাটা বলছেন আপনার ওই হাদিসের সাথে আপনি একটু মিলাই বলেন দেখি কথাটা যে প্রশান্তি লাভ করে এবং আপনার ওই হাদিসটা জিকিররা আসলেই একটা যেমনভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তেমনভাবে মানুষ নিজেও তাসবি তাহলে জিকির আজকার করে শান্তি পায় জি জি এই জন্য শান্তি পায় যে সে নিজে মনে করে যে আমি এই সময় আল্লাহ তালাকে ডাকলাম আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করলাম আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এটা সে আঁচ করতে পারে অনুভব করে অনুভব করে অনুভব করে এবং এই অনুভবটাই হচ্ছে তাকে মন্দ কর্ম থেকে ঠেকে রাখে আচ্ছা। সে ভাবে যে আমি এইভাবে একাই আল্লাহকে ডাকলাম স্মরণ করলাম আর এখন আমি এই মন্দ অপছন্দ কাজটা করব। এটা তার অন্তরে একটা বাধা দেয় এটাই হচ্ছে তার শান্তি প্রশান্তি লাভ করা প্রশান্তি লাভ করার মাধ্যম তো শেখ মাদানে আপনি যেটা বলছিলেন যে দেহ আছে তার একটা খোরাক দিয়েছি রুহ আছে ওর একটা খোরাকের দরকার সেই ভাবে এর গুরুত্বটা কি কেমন আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আচ্ছা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন তো তারাই যারা ইদা জুকির আল্লাহ আজিলাত কুলুবহুম যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের দেল প্রশান্তি লাভ প্রশান্তি লাভ করে ওয়াইজা তুলিয়াত আলহিম আয়াতুহু জাদাতহুম ইমান ও আল্লাহ রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যখন তাদের সামনে আয়াত পড়া হয় তখন তাদের ইমান আরো বেশি হয় ঈমান বৃদ্ধি হয় এবং তারা আল্লাহর উপরে অটল ভরসা রাখে আল্লাহ রাব্বুল আলমিন অন্য আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। মানে আল্লাহ তাআলা শান্তি অবতীর্ণ করবেন তার উপর নিরাপত্তা দিবেন আমাদের ওনার হলো রহমত জি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرامগণ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম হ্যাঁ, তোমরা আমাকে আমার আনুগত্য দিয়ে স্মরণ করো স্মরণ করার অর্থেই নাই আল্লাহ আল্লাহ আল্লাহ অথবা বললাম তো এটা স্মরণ করো না স্মরণ করা হলো আমি তোমাদেরকে স্মরণ করব রহমতের দ্বারা এবং প্রতিদান দিয়ে প্রতিদান দিয়ে প্রতিদান দিয়ে আল্লাহ স্মরণ করবেন তো এই জন্য জিকির যারা করে তাদের দেল সবসময় শান্ত হয় রসুল্লাহ সাল্লাম তারা খাদিসে বলেছেন যে মানুষ যখন বিপদে থাকবে যখন বালা মুসিবত বা টেনশন তাকে ঘিরে ধরবে তখন সে যদি এই দোয়া পড়ে কোন দোয়া আল্লাহ আব্দুকা ওয়া ইবনু আব্দিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাওয়াউকা আসআলুকা বিকুল ইসমিন হুয়ালাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আব ইস্তাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া জাহাবা হাম্মি ইল্লা আযহাবাল্লাহু হাম্মাহু জাযাকাল্লাহ। এই দোয়াটা যে পড়বে পড়ার সাথে সাথে তার টেনশন দূর হয়ে যাবে টেনশন মুক্ত এই যে মানুষ এখন আত্মহত্যা করে মানুষ বিভিন্ন সময় সব মৌলিক কারণ হলো জিকির থেকে গাফেল হয়ে যাও আল্লাহ বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরাবে আমি তার দুনিয়াবি জেন্দেগি সমস্যা সংকুল করে দেবো ফাইনাল মানে আনুগত্য হ্যাঁ। তার জেন্দেগিটা হবে কঠিন জি জি এই জন্য এই যেটাকে আরবিতে বলে কালাক টেনশন টেনশন এই টেনশন দূর করার জন্য এই দোয়া এই জিকির এটা একদম উত্তম পন্থা এছাড়া আপনার কথা থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে দেহের যেমন একটা খোরাক আছে আমরা সাধারণত মাটির দেহ মাটির জিনিস খাইতে দিচ্ছি আর ওটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে ওই জিকিরটা ওর খোরাকটাও আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে এই বিষয় তো এই বিষয়টা আপনার কাছে আমরা সংক্ষেপে যে খোরাকটা সম্পর্কে যেভাবে আমাদের মাদানী সাহেব বললেন যে রোহের একটা খোরাক আছে হ্যাঁ, এটা রোহের খোরাকটা যেভাবে আল্লাহ রসুল সকাল সন্ধ্যা দুপুরে রাতে তাকে স্মরণ করার জন্য বলেছেন মানুষ যদি সেভাবে আল্লাহ তালাকে স্মরণ করে তাহলে সেই শান্তি তৃপ্তি লাভ করবে যেমন আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন কালেমাতানে দুইটি শব্দ রয়েছে হাবিবাতানে এলা রহমানে যা আল্লাহর নিকটে রহমানের নিকটে অতীব প্রিয় প্রিয় খাফিফাতানে সংক্ষেপে যদি মুখে খুবই হালকা আমাদের সময় জানে সময় শেষ দাঁড়ি খুব ভারী কয়েকটা গুণ বর্ণ করার পরে রাসুল সাল্লাম বললেন সেটা হচ্ছে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ মানুষ যদি সকাল সন্ধ্যায় যে কোনো সময়ে এই দুটো শব্দ আল্লাহকে ডাকে তারপরে পরকালে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে আলোচনা চলছিল দীর্ঘায়িত হওয়ার দরকার তা আমরা এক অনুষ্ঠানে তো আর সেটা পারছি না আমাদের সময় শেষ আমরা আশা করব আপনারা এই ধারাবাহিক অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে চোখ রাখবেন এই আশা রেখে আমাদের স্টুডিওতে যেসব ইসলামী ব্যক্তিত্ব উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two YD three zero nine six three four zero one zero two four nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান